فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কুকুর পালা যাবে না কেন সঈদ ইবনে খুজাইমার একটি হাদিস সে হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন অপেক্ষা করছিলেন যে জিবরিল আসবে জিবরিল আল্লাহ সাল্লাম আসবেন তো জিবরিল আল্লাহ সাল্লাম এলো না রাত পার হয়ে গেল তো পরের দিনকে তিনি দেখছেন যে জিবরিল আল্লাহ সাল্লাম বাড়ি বাইরে দাঁড়িয়ে গেছে কিন্তু ভেতরে ঢুকছে না তিনি কারণ জিজ্ঞেস করলেন তো জিবরিল আল্লাহ সাল্লাম দেখালেন তো মহানবী সাল্লাম তার ঘরের ভেতরে খাটের নিচে তাকিয়ে দেখলেন যে একটি কুকুরের বাচ্চা সেখানে আশ্রয় নিয়েছে তো ফেরেস্তা তখন বললেন যে বাড়িতে প্রাণীর ছবি বা কুকুর থাকে সেই বাড়িতে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না এটা একটা অন্য হাদিসে রয়েছে আবু তালাহা রাজা তাল আনহতে বর্ণিত নবী সাল্লাম বলেছেন ফেরেস্তা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে এবং ওই ঘরেও না যে ঘরে প্রাণীর ছবি থাকে বোখারি হাদিস নম্বর তিন হাজার দুশো পঁচিশ মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশো ছয় তাই কুকুর পালা এই জন্য নিষিদ্ধ যে যে বাড়িতে কুকুর থাকে বা যে আংনাতে কুকুর থাকে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আর মুসলিম হিসাবে আমরা চাইবো যে আমাদের উপরে আল্লাহর রহমতের ফেরেস্তা আসুক আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হোক أشرقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد